তোমার সামনে জমাট বাধা অন্ধকার অপশক্তি ধেয়ে আসছে তুফান বেগে ওরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় সত্যের মশাল থমকে দিতে চায় শাহাদাত পিয়াসী তরুণ মুজাহিদদের অগ্রযাত্রা আধার ঘেরা মুহূর্তে দিনের তরিকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে শক্ত হাতে বইটা ধরতে হবে তোমাকেই আধার রাতে জীবন খেয়াই ওঠরে নবীন দাল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়া আধার রাতে জীবন খেয়াই ওঠরে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়া আধার রাতে জীবন খেয়াই ওঠরে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়াল ও মাঝি তোর ধরতে হবে শক্ত করে হাল নইলে সাগর মাঝে খেয়া যাইবে রসাতল ও মাঝি তোর ধরতে হবে শক্ত করে হাল নইলে সাগর মাঝে খেয়া যাইবে রসাতল ওরে বাজ আমামা সকল মাথায় ওরে বাধা মামা সকল মাথায় হুঙ্কার ছাড় তুই কাফেলাই আসছে সেনা দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পান আধার রাতে জীবন খেয়া আধার রাতে জীবন খেয়ায় উঠলে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়া তিমির রাতের মুক্তি সেনা বৈঠা হাতে নে সত্য ন্যায়ের সেনানি তুই পালুড়িয়ে দে তিমির রাতের মুক্তি সেনা বৈঠা হাতে নে সত্য ন্যায়ের সেনানি তুই পালুড়িয়ে দে ওরে দেখ না চেয়ে পূব আকাশে ও ওরে দেখ না চেয়ে পূব আকাশে গর্জন ছেড়ে তুফান আসে জাগরে না দল কোরআন নামের বইটা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবনকে আর আধার রাতে জীবন খেয়ায় ওঠে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়া সম্মুখে তোর ঘন কালো মেঘের আনাগোনা সূর্যোদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা সম্মুখে তোর ঘন কালো মেঘের আনাগোনা সূর্যোদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা ওরে তুই যদি যাস খেয়াবে ও ওরে তুই যদি যাস খেয়াবে হিম্মত বুকে পালুড়িয়ে দেখবি শেষে ফল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়া আধার রাতে জীবন খেয়ায় ওঠের নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন কে আধার রাতে জীবন খেয়ায় ওঠের নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন কে আধার রাতে জীবন খেয়ায় ওঠের নবীন দল কোরআন নামের বৈঠা